আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ওয়ালা আলহি ওয়াসাবি ওমান আহমাবাদ প্রিয় দর্শক আপনাদের সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সোনালী শিশু অনুষ্ঠানটি আমরা অনুষ্ঠানে আজকে আলোচনা করব শিশুদের সহি আকিদা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আমাদের করণীয় কি আমরা বলেছি যে সহি আকিদা যদি তাদেরকে শিক্ষা দিতে হয় তাহলে তাদেরকে কোরআন শেখাতে হবে কোরআন বুঝাতে হবে কোরআন এর প্রশিক্ষণ তাদেরকে প্রদান করতে হবে কোরআন শিশুদের মাঝে কি প্রভাব ফেলতে পারে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা যদি কোরআনের ছোট ছোট সুরাগুলোর দিকে তাকাই যেগুলো কোরআনের প্রথম দিকে অবতীর্ণ অর্থাৎ মক্কায় অবতীর্ণ সুরা অধিকাংশ সুরাগুলো এগুলো খুবই ছোট এবং এই সুরাগুলো মিল সমৃদ্ধ খুবই চমৎকার বাক্যবিন্যাস এবং এই সুরাগুলো শিশুদের উপযুক্ত করে তৈরি এগুলোর মধ্যে আকেইদার ইস্যুগুলোই বিশেষ করে বর্ণিত হয়েছে এগুলো মুখস্থ করতে খুবই সহজ এগুলোর আন্ডারস্ট্যান্ডিং খুবই সহজ কিন্তু এগুলো সাহিত্যমান খুবই খুবই উন্নত সমৃদ্ধ যেগুলো শিশুদের কবিতার মতো করে তারা তো এগুলো মুখস্থ করেই যাবে কবিতার মতো করে এই জন্য আল্লাহ সুবাহানুতালা কোরআনের এই সুরাগুলো ছোট ছোট সুরা নাজিল করেছেন যাতে প্রথম দিকের মুসলিমরা তারা যাতে এই ছোট সুরাগুলো আগে মুখস্থ করতে পারে অথবা ছোট ছোট শিশুরা যাতে এই সুরাগুলো মুখস্থ করে তারা দিনের ক্ষেত্রে এগিয়ে যেতে পারে এই জন্য আল্লাহ সুবাহানুয়াতালা এমন ছোট ছোট সুরা প্রথমেই নাজিল করেছেন শিশুদের মাঝে কোরআন তেলাওত কি পরিমাণ প্রভাব ফেলতে পারে তার কয়েকটি এক্সাম্পল আমরা বলছি আল্লাহ হানুয়াদের এই প্রভাবের উদ্দেশ্যে নিশ্চয়ই এই ছোট ছোট সুরাগুলোকে আগে নাজিল করেছেন আমরা এখানে প্রভাবের কয়েকটি এক্সাম্পল বলছি প্রথমত হচ্ছে যেমন আব্দুল ইবনা আব্বাস রদি আল্লাহ তিনি বর্ণনা করছেন যে আল্লাহ হানু যখন নাজিল করলেন এই আয়াতটি ইয়া আমানু কু আংফুসাকুম আহলিকুম না র ইমানদারগণ তোমরা তোমাদের বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজন তোমরা জাহান্নাম থেকে বাঁচাও যখন এই করলেন তখন একটি যুবক একটি শিশু এই আয়াতটি তার শোনার সাথে সাথে সে বেহুশ হয়ে পড়ে গেল রাসুল্লাহ সাল আলী সাল্লাম তার বুকের উপর তার বুকের উপর তার হৃৎপিণ্ডের উপর রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম হাতটি রাখলেন এবং দেখা গেল যে তার হৃৎপিণ্ড অর্থাৎ তার তার যে কল্প তার যে রোহ তার যে তার যে হার্ট এটা নড়ছে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন ইয়া ফাতা হে শিশু হে যুবক ইলাহা ইল্লাল্লাহ তুমি বলো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ফাকালাহা তখন এই এই এই যুবকটি এই আয়াতটি তেলাওয়াত করলো এটি তখন সে বলল বলার পরে ফাবেশ্বর হুবিল জান্না রাসুল আসলাম বললেন তোমরা তার জন্য জান্নাতের সাক্ষী দাও যে এই এই শিশুটি সে অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে সাহাবাই কামরদি আল্লাহ তালা আনহুম বলেন ইয়া রাসুল্লাহ আমিম বাইনি না সে কি আমাদের অন্তর্ভুক্ত সে কি আমার উম্মাদ আমাদের উম্মার অন্তর্ভুক্ত রাসুল্লাহ সাল্লাহ আলী আসালাম বললেন আমা সামি তুম কাউল আল্লাহ সুবহান তোমরা কি আল্লাহ সুবহান সেই আয়াতটি তোমরা শুনুনি আল্লাহ সুবহান বলেছেন জায়ালিক আলিমান খাফা খাফা মা কমি ও খাফা ঈদ এইটি হচ্ছে তার জন্য এই জান্নাত তার জন্য যে আমার সামনে উপস্থিত হওয়াকে ভয় করে এবং আমার যে প্রতিশ্রুতি আমার পক্ষ থেকে যে তাদের জন্য হুমকি রয়েছে হুমকিকে ভয় করে যে তারা যদি অপরাধ করে তাহলে তাদেরকে জাহান্নামে যেতে হবে যারা ভয় করে তাদের জন্য রয়েছে এই জান্নাত অতএব সেই জান্নাতবাসী সে জান্নাতবাসী আমরা এখানে দেখলাম যে এই আয়াতটি একটা শিশুর কলিজাকে পর্যন্ত বিদীর্ণ করে দিয়েছিল তার কলিজ কলিজাকে বিদীর্ণ করেছে ইমান তার মধ্যে আকেইদা তার মধ্যে কোরআনের আয়াতের মাধ্যমে কতটা প্রভাবশালী ভূমিকা পালন করেছে কতটা প্রভাব তৈরি করেছে তার মাঝে এবং আমরা আরো অনেক এক্সাম্পল দিতে পারি কিন্তু সেই দিকে আমরা যাচ্ছি না কোরআন হেফস করা কোরআন মুখস্থ করা কোরআন তেলাওয়াত করা এটির প্রমাণ শিশুদের বাংলাদেশের কনটেক্সটে ছোট ছোট বাচ্চারা কোরআন মুখস্থ করছে হাফেজ হচ্ছে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ উদাহরণ রয়েছে আর ছয় বছর সাত বছর আট বছরের বাচ্চারা দুই মাসে ছয় মাসে হাফেজ হয়ে যাচ্ছে কোরআনের এই এরকম কিন্তু অসংখ্য নজির আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা খুঁজে পাই ঠিক একই ঘটনা কিন্তু সালফে সালেহীন এবং পরবর্তী প্রজন্মের ঘটনা ঘটেছে এবং শাফি রহমুল্লাহ তিনি নিজেই বলছেন হা ফাজতুল কোরআনা ও আনা ইবনুসাব আমি কোরআন মুখস্থ করেছি যখন আমার বয়স মাত্র সাত সাত বছর বয়সে আমি কোরআন মুখস্থ করেছি ও হাফিজতুল মুআত্তা ও আনা ইবনু আশার আমি দশ বছর বয়সে পুরো মুআত্তা ইমাম মালিক এটি মুখস্থ করেছে হাদিস একদিকে কোরআন মুখস্থ করেছে প্রথম তার পর তিনি হাদিস মুখস্থ করেছেন হাদিসের বিশাল গ্রন্থ তিনি মুখস্থ করে ফেলেছেন সাহেল ইবনে আবদুল্লাহ তস্তরি যার ঘটনা আমরা এর আগে একবার বলেছিলাম তিনি বলেছেন যে ফামা দুইতু ইলাল কিতাব ফাতে আল্লাম তুল কোরআন ওয়া হাফিজ তুহু আনা ইবনু সিদ্দিন আও সাবে সিনিন আমি তারপর আমি কোরআন তেলাওত করলাম কোরআন শিখলাম এবং কোরআন মুখস্থ করলাম যখন আমার বয়স ছয় অথবা সাত ছয় বা সাত বছর বয়সে আমি পুরো কোরআন মুখস্থ করেছি ইমনি সিনা তার বয়স যখন দশ হয় তখন তিনি কদ আতকান আল কোরআন আল আজিজ তিনি মহিমান্বিত কোরআনকে তিনি মুখস্থ করেছেন দৃঢ়তার সাথে তিনি মুখস্থ করেছেন ইমাম নাহেব নবী রহমুল্লাহ তিনি বলছেন শেখ আল ইয়াসিন ইবনে ইউসুফ আল মোরাকেশি তিনি তার পক্ষ থেকে বর্ণনা করছেন যে রয়েতু শেখ হুয়া ইবন আশরা সেনিন যে আমি ইমাম নবী রহমউল্লাহকে দেখেছি তার বয়স মাত্র তখন দশ বছর যে নওয়া নামক এই জন্য তাকে নওয়াবি বলা হয় মানে নওয়া নামক স্থানে আমি তাকে দেখেছি ও সৈবিয়ান ইকরাহুনাহু আলাল্লাহ আবি মাহম যে শিশুরা তার সাথে খেলা করতে অপছন্দ করতো সুম্মা ইয়াহরি ওহুয়া ইয়াহরিবু মিনহুম তিনি তাদের কাছ থেকে পালিয়ে চলে আসতেন ওয়াব ওয়াবকিল ইকরাহিম কারা তারা কারণ তারা তার সাথে খেলতো না জন্য তিনি কান্না করতেন শিশু ওয়াকরা উল কোরআন আতি ফি তিলকাল হাল ওই সময় তিনি তখন কোরআন তালাবাত করতেন ফাওয়াকা ফি কালবি মোহাব্বাতা এই শেখ ইয়াসিন ইবনি ইউসুফ আল মোরাকেশি বলছেন তখন এই শিশুর ভালোবাসা আমার অন্তরে ঢুকে যায় ওয়াকাদ কানা কাদ আলহু আবু হুফি দুখানিন তিনি আসলে তার বাবা নববী রাহিমহল্লার তার বাবা তাকে দোকানে বসাতেন এবং ওই দোকানে বসে তিনি বেচা বিক্রি এটাও করতেন কিন্তু এই বেচা বিক্রি তাকে কোরআন তালাওয়াত থেকে কখনো বিরত রাখতে পারত না তখন আমি একবার তার শিক্ষকের কাছে আসলাম এবং তাকে আমি বললাম অর্থাৎ ইমাম নববী ইমাম নববীর বাবা তাকে আবার দোকানে বসান কিন্তু দোকানে বসেই তিনি আবার এই বেচা বিক্রি তিনি করছেন কিন্তু কোরআনও তেলাওয়াত করছেন তখন একবার আমি ইমাম নববীর শিক্ষকের কাছে এসে আমি তাকে বললাম যে ইন্নাহু ইউরজা কুন আলাম আহলি জামানি আমি তাকে দেখছি এমন এক ব্যক্তি তার মধ্যে এমন সম্ভাবনা আছে যে তার যুগের শ্রেষ্ঠ পণ্ডিত হওয়ার মতো যোগ্যতা তার মধ্যে আছে তার মধ্যে আছে তার যুগের শ্রেষ্ঠ জাহেদ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা আল্লাহ ভীরু ব্যক্তি পরিণত হওয়া প্রচুর লোকের তার থেকে তার থেকে সুবিধা তার থেকে ফায়দা অর্জন করতে পারে মানফা তার থেকে উপকার গ্রহণ করার মতো যোগ্যতা তার রয়েছে তখন তিনি আমাকে বললেন যে আমনের যেমন আনতা তুমি কি তুমি কি গণনা করো তুমি গণক নাকি তুমি কি গণক তুমি কি জানো ভবিষ্যৎ তুমি বলে দিচ্ছ কি হবে তখন আমি বললাম যে না আমি গণক নই আমি গণনা করে বলছি না আমি ওই যে চাঁদ সূর্য এগুলোর উপর ভিত্তি করে জ্যোতিষের মতো আমি কথা বলছি না বরং ওয়ালিয়া কিন্নি আন্তকানি আল্লাহ বিজালিক আল্লাহ সুবাহানুয়াতালা আমার কাছে এলহাম করে দিয়েছেন আল্লাহ আমাকে এই কথা আমার মুখ দিয়ে বের করে দিয়েছেন কারণ আমার মনে হচ্ছে যেমন একটি বিষয় তখন তিনি এই যে ওস্তাদ ইমাম নবীর ওস্তাদ এটি তার ইমাম নবীর বাবাকে বললেন বাবা তখন চিন্তা করলেন যে না ঠিক আছে তাহলে আমার ছেলেকে আমি কোরবা কোরআনের তেলাওয়াতের জন্য আমি তাকে কোরবানি করে দেই উৎসর্গ করে দেই এবং তিনি কোরআন তেলাওয়াত করা শুরু করলেন ওহুয়ানা হেজুল হুলম আসলে তখন তিনি তিনি তখনও বালেক হননি এর আগে কোরআন মুখস্থ করা কোরআন উপলব্ধি কোরআনের ফিক এটি তার শেষ হয়ে গিয়েছে এইরকম আমরা আরও অনেক ঘটনা বলতে পারি যেখানে আমরা দেখি যে এই ছোট বয়সে তারা কোরআন হেফস করেছে অতএব আমাদের সন্তানদেরকে কোরআন দ্রুত হেফস করানো এটি আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত জরুরি আমরা যদি এটি করি তাহলে ইনশাল্লাহ আমরা খুবই খুবই ভালো করতে পারবো এবং আমরা যদি এটি করি তাহলে আমাদের সন্তানরা অত্যন্ত কোরআনে ভালোবাসায় কোরআনের প্রভাবে তারা সহি আকিদা এর ধারী হবে আমরা দেখি ইবনে আবেদিন রাহেমহুল্লাহ ইবনু আবেদিন যিনি আল ফেকুল হানাফি আল হাসিয়া গ্রন্থের যিনি লেখক তিনি তার তিনি একবার বর্ণনা করছেন যে মোহাম্মদ আলাউদ্দিন আল আবিদিন সম্পর্কে আলাউদ্দিন আল আবিদি আবিদিন অর্থাৎ এবনে আবিদিনের সন্তান আলাউদ্দিন আবিদিন তিনি তার পিতা এবনে আবিদিন সম্পর্কে বর্ণনা করছেন যে আমার পিতা তিনি কোরআন মুখস্থ করেছেন যখন তিনি খুবই খুবই ছোট এবং তিনি কখনো কখনো আমার তার বাবার অর্থাৎ আমার দাদার ব্যবসায়িক প্রতিষ্ঠানে বসে বসে তিনি সেখানে কোরআন তেলাবাত করতেন এবং ওই সময় তিনি আবার ওখানে কেনা বেচাও করতেন কোরআন তেলাওয়াত করতেন একবার সেখান দিয়ে যাচ্ছিলেন একজন শেখ এবং তিনি তাকে কোরআন তেলাওয়াত করতে শুনলেন শোনার পরে তিনি তাকে বললেন যে না তুমি এখানে কোরআন তেলাওয়াত করবে না তুমি তাকে তিনি তাকে ধমক দিলেন তাকে নিষেধ করলেন এবং তাকে তিনি বাধা দিলেন এবং তার তেলাওয়াতকে তিনি বললেন যে না এখানে এইভাবে তেলাওয়াত করা যাবে না তখন তিনি তাকে উদ্দেশ্যে বলে করবে কারা তোমার এই কারাত করা এখানে এভাবে তোমার তেলাওয়াত করা ঠিক নয় এভাবে তেলাওয়াত করা ঠিক নয় এর দুটো অর্থ হতে পারে একটা হচ্ছে তিনি যে তেলাওয়াত করছেন যে স্থানে বসে অর্থাৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্থানে বসে কোরআন তেলাওয়াত নয় কোরআন তেলাওয়াতের অন্য একটি জায়গা ব্যবসার জায়গায় ব্যবসা করবে কিন্তু কোরআন তেলাওয়াতের জায়গা এটি নেই অথবা হতে পারে যে তিনি কোরআন তেলাওয়াতে কোথাও ভুল করেছেন এখানে ভুলের মৌলিক বিষয় ছিল না যে তিনি তাকে আসলে বুঝাতে চেয়েছেন যে this is not the place where you should reside the Quran you should read in the Quran আর এটাই সেই জায়গা নয় যেখানে তুমি কোরআন তেলত করবে বরং তুমি কোরআন অন্য জায়গায় নিবৃতে নীরবে কোরআনের গবেষণামূলক এবং আলাদা কনসেন্ট্রেশন ফোকাস নিয়ে তুমি কোরআন তেলাবাত করো আমরা এইরকম অনেক অনেক শিশুর কথা আমরা এখানে বলতে পারি আমরা খলিফা মামুনের কথা এর আগে বলে এসেছিলাম যে খলিফা মামুন তিনি নিজে কিভাবে তিনি কোরআন তেলাওয়াত করতেন ইব্রাহিম ইবনে সাঈদ আল জৌহারি তিনি বর্ণনা করছেন রআইতু সবিয়ান ইবনে আর সিনিন কদ হুমিলা ইলাল মামুন এই মামুনের কাছে একটা ছেলেকে নিয়ে আসা হলো যার বয়স চার মাত্র তার বয়স কত চার এই কদ কারা আল কোরআন সে পুরো কোরআন মুখস্থ করেছে হিপস করেছে পুরো কোরআন ওয়ানজরা ফির রায়ি গায়রা সে পুরো কোরআন পড়তে পারতো মুখস্থ করতে পারতো এবং কোরআনের ব্যাপারে সে বিভিন্ন কথাও বলতে পারতো কিন্তু বিষয়টা হলো যে মাঝে মাঝে তার যখন ক্ষুদা লাগতো তখন সে কান্না করে দিত সোহান আল্লাহ হামদে ক্ষুদা লাগে ক্ষুদার কথাটি পর্যন্ত বলতে পারে না কান্না করে দিতে হয় তাকে এইরকম একটি শিশু সে কোরআন মুখস্থ করেছে এবং কোরআনের সে কোরআন ব্যাখ্যা বলে দিচ্ছে কোরআনের কথা সে বলে দিচ্ছে কোরআনের ব্যাপারে সে তার ফিলসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এটি উপস্থাপন করছে এইভাবে কোরআন এতটা আল্লাহ সুবহান সহজ করে দিয়েছেন কোরআনকে কেউ যদি ধরতে চায় তাহলে কোরআন এভাবে তাকে এগিয়ে নিয়ে যায় অর্থাৎ আমাদেরকে আমাদের শিশুদের কোরআন তেলাওয়াতে উদ্বুদ্ধ করতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে কখন শিশুরা কোরআন তেলাওয়াত শুরু করবে কখন শুরু করবে আবু আসিম তিনি বলছেন জাহাব তুবি ইবনে ইলা ইবনে জুরাইজ আমি ইবনে জুরাইজ রাহমহুল্লার কাছে গেলাম আমার সন্তানকে নিয়ে তার বয়স তখন তিনেরও কম কম আমি তাকে তখন আমি তাকে আমার সন্তানের ব্যাপারে জিজ্ঞেস করলাম যে তাকে আমি কখন কোরআন শিক্ষা দেব তখন তিনি বললেন আবু আসে বলছেন যে তখন তিনি বললেন যে আমি বললাম যে একজন শিশুকে তিন বছর বা তারও কম বছরের একটি শিশুকে কোরআন হাদিস ইত্যাদি শিক্ষা দেয়া এটি কোনো ত্রুটি নেই কোনো সমস্যা নেই অবশ্যই তাকে সেই অবস্থায় শিক্ষা দেয়া তাকে যায় কোন শিশু যদি কোরআন তেলাওয়াত করে আমরা আমরা কিন্তু কোরআন তেলাওয়াত বা কোরআন হেফস করা কোরআন শিক্ষা করা এর মূলনীতিগুলো নিয়ে আলোচনা করছি কিভাবে শিশুর মাঝে কোরআনের প্রভাব তৈরি করা যায় কোরআনের মাধ্যমে তাকে আকিদার দিকে তাকে কিভাবে এগিয়ে নিয়ে যায় সেই মূলনীতি আমরা আলোচনা করছি যে তার বয়স যখন তিন তার আগেই তাকে কোরআন শেখানো শুরু করতে হবে আর যদি কোনো শিশু কোরআন তেলাওয়াত শেখে অথবা যে এই শিশুকে কোরআন শেখায় উভয়কে পুরস্কার দেয়া বৈধ উভয়কে পুরস্কার দেয়া বৈধ এখানে হাম্মাদ এমনি আবি হানিফার রাদি আল্লাহ আনহু তিনি আবু হানিফা রাহমুল্লার ছেলে হাম্মাদ তিনি যখন সুরা ফাতেহা তেলাওয়াত শিখলেন সুরা ফাতেহা শিখলেন তখন আবু হানিফা রাহেমউল্লাহ এই হাম্মাদের যিনি উস্তাদ তাকে তিনি পাঁচশো দেড়হাম তাকে প্রদান করলেন ওয়াখানের কাপসি ইউস তারাবি তখন একটা দুম্বাই কেনা যেতে হচ্ছে এক দেড়হাম দিয়ে তাকে পাঁচশোটি দিনহাম তিনি তাকে প্রদান করলেন ওয়াস্তাক সাল মোয়াল্লিম হাজা সাখা তখন মোয়াল্লিম যিনি শিক্ষক তিনি মনে করলেন এত দান এত বেশি কেন আমাকে প্রদান করা হবে যেহেতু তিনি মাত্র তাকে সুরা ফাতেহা শেখালেন তখন আবু হানিফ রহমুল্লাহ বলেন লাস্তাহের মা আল্লাম তাওয়ালিদি আমার সন্তানকে আপনি যা শিক্ষা দিয়েছেন তা আপনি ছোট মনে করবেন না ওয়ালাউকান মায়না আকসার মিন দালিক লাদাফানাহু ইলাইক তাউজিম কোরআন আমাদের কাছে যদি আরো অর্থ থাকতো তাহলে আরো আপনাকে প্রদান করতাম কোরআনের তাওজিমে কোরআন কোরআনের তাজিমে কোরআনের সম্মানে মর্যাদায় আপনাকে আমি আরও প্রদান করতাম অথবা এই জায়গায় আমরা দেখি যে যিনি কোরআন শেখাবেন তাকে এমন বেশি দেয়া যায় এবং এই বিষয়টি আবার এইভাবে বর্ণিত অন্য জায়গায় এভাবে বর্ণিত হচ্ছে যে যারা কোরআন তেলাওয়াত করবে যারা কোরআন তালাওয়াত করবে শিশুরা এবং অন্যান্য তাদেরকে ঢুকন দেয়া তাদেরকে কোরআন তালাওয়াতে আরও উদ্বুদ্ধ করার জন্য এটি করে যা সালাহুদ্দিন আল আইবী রহিমাহুল্লাহ একবার তিনি যুদ্ধের ময়দানে শত্রুদের সাথে তিনি যুদ্ধ করছিলেন তিনি যুদ্ধের ময়দানে তার পক্ষে তার সৈন্য দলের মধ্যে তিনি মাঝে মাঝে ঘুরে বেড়াতেন একবার তিনি গেলেন যে একটা শিশু তার পিতার সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করছে তখন তিনি তার তেলাওয়াতটা শুনে তার খুবই ভালো লাগলো তিনি তাকে কাছে ডেকে নিলেন এবং তার যেই খাবার সালাহুদ্দিন আল আইয়বি রহমউল্লাহ তার জন্য যে খাবার প্রস্তুত করা হতো ঠিক খাবারের একটা অংশ তিনি এই শিশুকে প্রদান করলেন তাকে তার সামনে বসালেন এবং তার পিতাকে তিনি তার যে নিজের যে জমি জমি জমা রয়েছে অর্থাৎ ফসলের জমি রয়েছে ফসলের জমির একটা অংশ তিনি তার ওই ছেলের পিতাকে তিনি প্রদান করলেন আল্লাহ বিহামদি কেন প্রদান করলেন কারণ এই শিশু কোরআন তেলাওয়াত করছে এবং খুবই সুন্দরভাবে তেলাওয়াত করছে তাকে কোরআন তেলাওয়াতে আর উদ্বুদ্ধ করা হতে পারে যে এই শিশু পরবর্তীতে অনেক বড় পণ্ডিতে পরিণত হয়েছে আমরা সেটা আমাদের কাছে সেই তথ্য নেই সেটা আমাদের জানা নেই কিন্তু তার মাঝে যে অনুপ্রেরণা তৈরি হয়েছে এই কোরআনের এই সামান্য একটা গিফটের কারণে এটি কিন্তু অত্যন্ত প্রণিধানযোগ্য এটা অত্যন্ত উল্লেখযোগ্য তো আমরা এই বিষয়ে আলোচনা করার পর এরপরে যেটি আপনাদেরকে বলতে চাই তা হচ্ছে যে তাহলে আমরা আমাদের সন্তানদেরকে যে কোরআন শিক্ষা দেবো কোরআন কি প্রতিষ্ঠানে কেমন প্রতিষ্ঠানে আমরা তাদেরকে পড়াবো কেমন প্রতিষ্ঠান আমরা গড়ব এই বিষয় নিয়ে আমাদেরকে একটু দেখতে হবে যে প্রথমত হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে যে কোরআন শেখার জন্য আমাদের সন্তানরা প্রয়োজনে দূর দূরান্তে তারা অতিক্রম করে যাবে তাদেরকে কোরআন শিক্ষা করার জন্যে দু নম্বর হচ্ছে যেটি সেটি হচ্ছে এই তারা কোরআন যখন শিখবে তখন তার সাথে কি তারা অন্য কোনো অন্য কোনো সাবজেক্ট বা অন্য কোনো বিষয় কি তারা শিখবে এই ক্ষেত্রে ওলামায় কারাম এবং এই ক্ষেত্রে বিভিন্ন দেশের মুসলিম ইসলামিক তৎকালীন আমরা কিন্তু ইসলামের সোনালী যুগের কথা বলছি আধুনিক বর্তমান যুগের কথা বলছি না সোনালী যুগেও আমরা দেখি যে এটি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ছিল যেমন ইবনে খালদুন রাহেমহল্লা তিনি তার আল মুকাদ্দিমাহ এতে তিনি তিনি অনেকগুলো কয়েকটি দেশে বাচ্চাদেরকে শিশুদেরকে কিভাবে কোরআন শিক্ষা দেওয়া হয় তার কিছু চিত্র তিনি তুলে ধরেছেন তিনি বলেছেন মাগরেবে অর্থাৎ আমরা যেটা আমরা যেটা জানি যে আফ্রিকার একটি দেশের নাম সে মাগরেবে তিনি বলেছেন যে সেখানে শিশুদেরকে শুধুমাত্র কোরআন শিক্ষা দেওয়া হতো কোরআন সাথে অন্য কিছু তাদেরকে শিক্ষা দেওয়া হতো না শুধু কোরআন শিক্ষা দেওয়া হতো আফ্রিকার অন্য অঞ্চলগুলোতে শুধুমাত্র তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হতো না সেখানে কোরআনের সাথে হাদিসের শিক্ষা দেওয়া হতো অধিকাংশ ক্ষেত্রে কোরআন এবং হাদিস একসাথে তাদেরকে শিক্ষা দেওয়া হতো এবং তাদেরকে ফেখার মৌলিক কিছু মাসাইল শিক্ষা দেওয়া হতো কোরআন তাদেরকে মুখস্থ করানো হতো কিছু হাদিস মুখস্থ করানো হতো হাদিসের বর্ণনা যারা দিচ্ছেন তাদেরকে কিছু তাদের ব্যাপারে কিছু জানানো হতো অন্যান্য জ্ঞান কিছু কিছু তাদেরকে শিক্ষা প্রদান করা হতো আন্দালুসে মানে তৎকালীন স্পেন মুসলিম স্পেন তৎকালীন আন্দালুসিয়া আধুনিক মুসলিম আধুনিক স্পেন মুসলিম স্পেনের কথা বলছি সেখানে কোরআন শিক্ষা দেয়া হতো এবং কোরআন এর পাশাপাশি তারা শুধুমাত্র কোরআনের মধ্যে সীমাবদ্ধ না থেকে তারা তাদেরকে কবিতা শেখাতো তারা তাদেরকে এমনি আরবি ভাষার গ্রামার তাদেরকে শেখাতো তাদেরকে সুন্দর করে কিভাবে লিখতে হয় সেটি তাদেরকে শেখাতো অন্যদেরকে কোরআন শিক্ষা দিতে গেলে কিভাবে শিক্ষা দিতে হয় মানে এই যে ট্রেনিং টিচিং অ্যান্ড ট্রেনিং ইত্যাদি তাদেরকে শেখাতো অর্থাৎ অন্যান্য জিনিসগুলো শেখাতো আর পূর্বে অর্থাৎ আমাদের এই সকল অঞ্চলের কথা বলা হচ্ছে যে এখানে যুগ যুগ ধরে কোরআনের সাথে অন্য জিনিস অন্যান্য সাবজেক্ট বা অন্যান্য বিষয়াবলীও সেখানেও তত আপনি দুটোর যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন এক্ষেত্রে আমরা আধুনিক যে যে যুগ আছে এই যুগকে লক্ষ্য করে আমরা কথা বলতে পারি যে কোরআনের সাথে যদি অন্য ভাষাগুলো অন্য কোনো সাবজেক্টও শেখানো হয় তাহলে তাতে কোনো সমস্যা নেই যদি আমরা আমাদের এই শিশুকে একজন ইসলামিক ব্যক্তিত্বে পরিণত করতে চাই তাহলে শুধুমাত্র তাকে আগে কোরআন শেখা দেওয়া উচিত শুধু কোরআন শিখবে আর কিছু নয় কিন্তু যদি আমরা চাই যে না সে ইসলামের সাথে ইসলামী পণ্ডিত নয় সে বরং অনেক কিছু শিখুক এবং এরকম একজন ব্যালেন্সড পার্সোনালিটি হিসেবে সে গড়িত উঠুক তাহলে তাকে কোরআন নয় কোরআনের পাশাপাশি আর অন্যান্য সাবজেক্টও আমরা তাকে শেখাবো আমাদের দৃষ্টিভঙ্গি আমরা তাকে অনেক বড় স্কলার আলেম হিসেবে খুঁজতে পেতে চাই নাকি অন্য কোনো কিছু তাহলে এই বিষয়টি আমরা আলোচনা করার পর প্রিয় দর্শক আমরা আজকে এখানে শেষ করব যে কোরআন কিভাবে আমরা তাদেরকে শেখাবো তার কিছু বিষয়ে আলোচনা করলাম আগামী পর্বে আমরা আলোচনা করব যে আমাদের শিশুদেরকে আমরা পঞ্চম স্তম্ভ নিয়ে পঞ্চম মূলনীতি নিয়ে আলোচনা করব এই আকিদাগত ইস্যুতে যে আমাদের শিশুদেরকে যদি আমরা ইসলামিক শরিক ইসলামে আকিদা দিতে চাই তাহলে তাদেরকে আমাদেরকে শেখাতে হবে যে আকিদার উপর তাদেরকে প্রতিষ্ঠিত থাকতে হবে এর জন্য তাদের যত কোরবানি লাগে তত কোরবানি তাদের করার জন্য প্রয়োজনে তাদেরকে প্রস্তুত থাকতে হবে সে বিষয়ে ইনশাল্লাহ যখন আমরা আলোচনা করব তখন আপনারা আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশায় হাদা মা ইন্দি ওয়াল ইনদাল্লাহ ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া ওসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু